أينما كنا أينما صرنا بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলেবি রহমাহুল্লাহর হুজ্জাতুল্লাহিল বালেগার কিতাবুল জিহাদ অধ্যায় থেকে পড়ছিলাম এই পর্যায়ে তিনি বলেন ওয়াদাওয়াতু ইলা সালাসি খিসালিন মুতারাত্তাবাতিন আল্লাহর রাস্তায় বের হওয়া মুসলিম মুজাহিদ দলের যে দাওয়াত হবে এটা পর্যায়ক্রমে তিনটি বিষয়ের দিকে দাওয়াত দিবে এটাই আসলে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের রেখে যাওয়া দাওয়াত এবং এটাই দাওয়াতের পদ্ধতি যা সাহাবাই একরাম রিদওয়ানুল্লাহ আলহিম আজমাইন খোলাফাই রাশিদিন প্রতিষ্ঠা করে গিয়েছেন কি ছিল দাওয়াত আল আউআলু আল ইসলামু মাল হিজরাতি ওয়াল জিহাদি দাওয়াতের প্রথম বিষয় হল ইসলামের দিকে দাওয়াত দিবে হিজরাত এবং জিহাদ সহ শুধু মুসলিম হয়ে যাওয়ার দাওয়াত দিবে না সাথে আরও কয়টা বিষয় থাকবে দুটা বিষয় যে ইসলাম গ্রহণ করার পর অমুসলিমদের এলাকা থেকে পরিবেশ থেকে সমাজ থেকে বেরিয়ে তুমি মুসলিমদের দেশে চলে আসবে আর দেশে এসে শুধু মসজিদুল হারামে সজদায় পড়ে থাকবে এটা নয় কি করবে মুসলিমদের সাথে মিলে জিহাদ করবে বাকি পৃথিবীতে আল্লাহ তালার দিন প্রতিষ্ঠার জন্য এটাই হলো আমার যে কাজ তোমাদের সেই কাজ ইসলাম গ্রহণ করার পরে কি কাজ হিজরত এবং জিহাদ এটাকেই বলা হয়েছে রাসুসাল্লাহ ইসলামের যে মুসলিমদেরও যে আমাদের যেই কাজ তোমাদের সেই কাজ সেই কাজ কোন কাজ হিজরত এবং জিহাদ ইসলাম গ্রহণ করার পর এখন কি কাজ হিজরত এবং জিহাদ এটা হলো দাওয়াতের প্রথম পয়েন্ট দাওয়াতের প্রথম কথা যে ইসলাম গ্রহণ করো হিজরত করো জিহাদ করো এখানে কয়টা কয়টা দাওয়াতের স্তর কয়টা না তিনটা না কয়টা একটা প্রথম স্তরে এ দাওয়াত প্রথম স্তরে কি এ দাওয়াত যে ইসলাম গ্রহণ করো হিজরত করো জিহাদ করো যদি এমন করে ফেলো ওয়াহিনা ইদিন লাহু মালিল মুজাহিদিন আমিনাল হাক্কি ফিল ফাই ওয়াল মাগানিমি এমত অবস্থায় সে সেই সব অধিকার পাবে মুজাহিদিনরা সব অধিকার পায় গনিমতের অংশ সে পাবে মালে ফাই এর অংশ সে পাবে গনিমত বলা হয় যুদ্ধ করে কাফেরদের থেকে যে সম্পদ গ্রহণ করা হয় সেটাকে কি বলা হয় জবরদস্তিমূলক যুদ্ধ করে যে সম্পদ আনা হয় সেটাকে বলা হয় গানিমত সেখানে যারা এই শক্তি প্রয়োগ করে তাদের জন্য পাঁচ ভাগের এক ভাগ না পাঁচ ভাগের চার ভাগ থাকে আর এক ভাগ বাইতুল মালের মধ্যে জমা হয় সরকারে জমা হয় আর মাল ফাই বলয় যে যোদ্ধাদের রবে কাফেররা যে মাল ছেড়ে চলে যায় যে মালগুলো সংগ্রহ করার জন্য যুদ্ধ করার প্রয়োজন পড়েনি মুসলিম শক্তির দাপটে বা যে কোনোভাবে অন্য অন্যভাবে যে মালগুলো মুসলিম সরকারের হাতে আসে এই মাল কাফেরদের থেকে সেগুলোকে কি বলা হয় মালে ফাই হুম এর মধ্যে জিজিয়ার অংশ আছে কাফেররা মুসলিমদেরকে যে জিজিয়া দেয় সেটাকেও কি বলা হয় মালে ফাই বলা হয় এই মালে ফাই এর স্বাভাবিকভাবে অংশীদার মুসলিম জাতি সবাই শুধু মুজাহিদগণ নন তারপরেও রাশি রাশিদিনের সময় বা আবু বকর রদি আল্লাহ তালাহ উমর রদি আল্লাহ তালাহ ওনাদের সময় এ মাল ব্যবহৃত হতো শুধু যুদ্ধের ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কারণ মুসলিমদের সাধারণ মালের ক্ষেত্রেও খরচ করার ব্যাপারে লক্ষণীয় হইল কোন কাজ বেশি গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেওয়ার পরে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজের দিকে বিষয়ের দিকে মালগুলোকে ব্যয় করা হবে যে যুদ্ধের কাজ ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের দৃষ্টিতে সাহাবাই এবং খোলাফাই রাশিদিনের দৃষ্টিতে এই জন্য প্রাথমিক সময়ে মালে ফাই গানিমতের মাল তো ব্যবহার হতো মুজাহিদিনদের জন্যই মালে ফাই ও সম্পূর্ণটাই ব্যবহার হতো কিসের কাজে জেহাদের কাজে অন্য অন্যদের এর থেকে কি দেওয়া হতো না অংশ দেওয়া হতো না অমর রাজি আল্লাহ তালানহু মনোভাব প্রকাশ করেছেন অভিব্যক্তি দেখিয়েছিলেন যে আল্লাহ তালা যদি আমাকে সামনে বাঁচিয়ে রাখেন আর রাজা বাদশাদের সম্পদগুলো আমাদের করতলগত হয় ব্যাপক হারে মুসলিমদের হাতে মাল এসে যায় তখন আমি সব মুসলিমদেরকে মালে ফাই থেকে কি দেব অংশ দেব এমনকি ইয়ামানের হেমিয়ার অঞ্চলে টিলার মধ্যে যে রাখালরা রাখালি করতেছে তারাও এ থেকে কি পাবে অংশ পাবে যদিও তারা এই মাল অর্জনের জন্য কোনো ভূমিকা রাখে নেই তাদের ঘাম ঝরায় নেই এটা মালে ফায়ের ব্যাপারে এটা বলেছেন যদি কি হয় সুযোগ হয় অন্যান্য খরচ এবং যুদ্ধের খরচ মিটানোর পরে যদি মাল থেকে যায় অন্যান্য খরচ না যুদ্ধের খরচ মিটানোর পরে যদি অন্যান্য ক্ষেত্রের জন্য মাল থেকে যায় তখন তাহলে দাওয়াতের ক্ষেত্রে আমাদের যে একটা ভ্রান্তি ছিল যে রাসুসাল্লাহ আলী ইসলাম কোন দাওয়াত রেখে গিয়েছেন সাহাবাইকার রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন বিশেষ করে খোলাফায়ে রাশিদিন যাদের অনুসরণের নির্দেশ রাসুল সাল্লাহ আলাইসালাম দিয়েছেন তাদের দাওয়াতের মানহাজ কর্মপদ্ধতি কি ছিল এই সংশয়টা আমাদের আশা করি কি হয়ে পড়েছে কেটে গিয়েছে তাদের দাওয়াতের কর্মকৌশল কি ছিল কিভাবে তারা দাওয়াত দিতেন অস্ত্র ছাড়া না অস্ত্র সহ এবং দাওয়াত দিতেন কি বলে যে ইসলাম গ্রহণ করো রাসুসাল্লাহাম পূর্বের আলোচনায় দর্শক আমাদের হয়েছে যে রাসুসাল্লাহাম তাদেরকে পরিষ্কার বলেছেন উজু বিসমিল্লাহি ওয়াফি সাদিল্লাহি যে যুদ্ধ করো আল্লাহর নাম নিয়ে আল্লাহর পথে কতিলু মান কাফারা বিল্লাহি যুদ্ধ করো কিভাবে করবে আল্লাহর সাথে যারা কুফুরি করে তাদের সাথে লড়াই করো কিতাল অর্থ কি অস্ত্রের বাজাবাজি নিহত হও হত্যা করো তুলুন হত্যা করে নিহত হয় এ কাজ সম্পাদন করো কাফেরদের সাথে উগজু তোমরা কি করো যুদ্ধ করো ওয়ালা তাগদিরু ওয়ালা তাগুল্লু খিয়ানত করো না আর বিশ্বাসঘাতকতায় জড়িও না রাসুসাল্লাহ আলহিহাসাল্লাম এই কর্ম কৌশল দাওয়াতের পদ্ধতি সেটাও নির্ধারণ করে দিয়ে গিয়েছেন যে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত কিভাবে ছড়াবে ইসলামের দাওয়াত কিভাবে বাস্তবায়িত হবে তো প্রথম কথা হলো দাওয়াতের স্তর কয়টা আলোচনা করা হবে বলা হয়েছিল তিনটা প্রথম কথা হলো যে ইসলাম গ্রহণের পর হিজরত এবং জিহাদ এটা তোমাদের জন্য কর্তব্য তাহলে অন্যান্য মুসলিমদের মতো মুজাহিদদের মতো সবকিছুতে তোমরা সম অধিকারী হবে ওয়াসানিয়াত আল ইসলাম মিন গাইরি হিজরত ইমওয়ালা জিহাদিন দ্বিতীয় হলো যে ইসলাম নিয়ে আসলো হিজরত আর জিহাদ কেউ করতে প্রস্তুত হলো না তাহলে এই ইসলামও তার থেকে কি করা হবে গ্রহণ করা হবে যদি তারা রাজি না হয় কেউ হিজরত আর জেহাদের জন্য তখন বলা হবে যে তোমার এই ইসলাম কিনা গ্রহণযোগ্য না না এতটুকু কঠোরতা আরোপ করেনি ইসলাম যে হ্যাঁ তুমি যখন ইসলাম গ্রহণ করতে রাজি হয়ে পড়েছ যদি হিজরত করতে না চাও জেহাদ করতে না চাও তবু তোমাকে মুসলিম কি করা হবে গণ্য করা হবে ইল্লাফিন নাফির আমে হ্যাঁ যদি নাফিরে আম হয়ে যায় জেহাদ যদি ফরজে আইন হয়ে যায় স্বাভাবিক অবস্থায় জুমহরে ফোকাহা মহাদ্দিন মুজতাহিদিনের রায় এটাই যে জেহাদ ফরজে কিফায়া হা হ্যাঁ, কখনো জেহাদ কি হয়ে যায় ফরদে আইন হয়ে যায় যেমন গজবাই তাবুকের সময় রাসুল সাল্লাম শুনেছিলেন যে কাফেররা মুসলিম রাষ্ট্রের উপর আক্রমণের কি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে পরিকল্পনা করে ফেলেছে তারা তখন রাসুল সাল্লাহ ইসলাম সবাইকে নিয়ে ওদের মোকাবেলায় কি করলেন বেরিয়ে পড়লেন এমন যদি কোথাও শোনা যায় যে কাফেররা মুসলিমদের বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে এখন আক্রমণ করেনি তাহলে সব মুসলিমের উপর কি হয়ে যায় ফরজ হয়ে যায় এখন যদি এই ফরজ আদায়ের জন্য সব মুসলিমের প্রয়োজন পড়ে তাহলে সবার উপর কি হয়ে যায় ফরজে আইন হয়ে যায় অথবা যারা মোকাবেলায় গেল তাদের দ্বারা যদি কিনা হয় মোকাবেলা যথেষ্ট না হয় তাহলে বাকিদের উপর কি হয়ে যায় ফর্দে আইন হয়ে যায় পুরা পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের উপর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর যে প্রান্তেই কোনো মুসলিম থাকুক যদি শুনে যে কোথাও মুসলিম আক্রান্ত এবং তারা কুলায় উঠতে পারতেছে না তখন প্রত্যেকের উপর জেহাদ কি হয়ে যায় ফর্দে আইন হয়ে যায় এতটুকুর ব্যাপারে ফোকাহেকেরাম মুস্তাহিদিনের কোনো কি নেই দ্বিমত নেই এবং এটা রাসুল সাল্লামের আমল দিয়ে স্পষ্ট যে আক্রমণ করেনি কাফেররা শুধু আক্রমণের পরিকল্পনা এটেছে প্রস্তুতি তারা গ্রহণ করেছে সেই অবস্থায় রাসুল সাল্লাহ ইসলাম সবাইকে নিয়ে অভিযানে বেরিয়ে পড়েছেন কাউকে বাদ দেননি কোন পুরুষ কাউকে রাসুল সাল্লাহ ইসলাম এর থেকে কি দেননি বাদ দেননি এমনকি বৃদ্ধ সাহাবি যারা নিজেদের স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করার পর্যায়েও নেই হিলাল ইবনি উমাইয়া রদিয়াল্লাহ তালানু ওনাদের মতো বৃদ্ধ লোক যারা যুদ্ধে গেলে যুদ্ধের কোনো বড় কাজ আঞ্জামও দিতে পারবে না তাদেরকেও কি দেওয়া হয় নাই এই ফরজ থেকে অব্যাহতি দেওয়া হয় নাই না যাওয়ার কারণে তাদের সাথে কি করা হয়েছে বয়কট করা হয়েছে তাদের সাথে কথাবার্তা চলাফেরা মুসলিম সমাজের কারো দেখা সাক্ষাৎ করা নিষেধ করে দেওয়া হয়েছে যে তাদের দ্বারা মুনাফিকদের আচরণ কি পেয়েছে প্রকাশ পেয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের পুরা পরিশুদ্ধতা পরিচ্ছন্নতা তাদের পবিত্রকরণ সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো মুসলিম তাদের সাথে কি করতে পারবে না মিশতে পারবে না মহামালাত মহাসারাত কোনোটাই তাদের সাথে করা যাবে না আর আজকে আমরা কি দুরবস্থায় পড়ে আছি কতজন এই ফরজের ব্যাপারে বেখবর ফরজ আদায়রত নেই তাদের সাথেই উঠা বসা চলা ফেরা খাবার দাবার সব কিছু আমরাও কিভাবে ঠিক থাকবো কারণ আল্লাহ তালার নিয়ম হলো কেউ যদি কোনো খারাপ পরিবেশের মধ্যে থাকে তখন খারাপ লোকদের সাথে তাদের মন কি করে দেওয়া হয় জুড়ে দেওয়া হয় যদিও একটু দূরের প্রসঙ্গের কিন্তু খারাপ লোকদের সাথে অবস্থান করলে ভিন্ন মানসিকতার লোকদের সাথে অবস্থান করলে মানসিকতা যে পরিবর্তন হয়ে যায় এর একটা উৎকৃষ্ট উদাহরণ হলো কোরআনে করিমের মধ্যে বনি ইসরায়েলের এক ঘটনা এসেছে আল্লাহ তালা বনি ইসরায়েলকে নিষেধ করেছিলেন যে শনিবার দিন মাছ শিকার করা যাবে না দাউদ আলহ ইসলামের সময় কারণ সমুদ্রের মাছগুলো নদীতে চলে চলে আসতো দাউদ আলহ ইসলামের খুদ্া শোনার জন্য স্বাভাবিক তাদের চলাফেরায় খাবারের অন্বেষণে না কিসের জন্য খুদ্া শোনার জন্য আল্লাহ তালা মাছদের এই খুদ্া শোনার বিষয়টা নির্বিঘ্ন রাখার জন্য বনি ইসরায়েলকে নির্দেশ দিয়ে দিয়েছিলেন যে শনিবার দিন তোমরা মাছ শিকার করতে পারবে না তো তারা দেখে যে প্রতি শনিবার নদীর মধ্যে মাছে ভরে যায় শনিবার নাই মাছ নেই তো তারা আর লোভ সংবরণ করতে পারে নাই নগদ দুনিয়া তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তারা দেখে তো তাদের দুষ্ট বুদ্ধি জেগে উঠলো তারা শনিবার দিন মাছ স্বীকার করে নাই ঠিক কিন্তু আটকে দিল কি করে ফেললো আটকে দিল তো বলেন এটা দুষ্টামির উপর আরো অতিরিক্ত দুষ্টামি হয়নি আল্লাহর হুকুম তো লঙ্ঘন হচ্ছেই তারপরে আরো দুষ্টামির সাথে কেমন দুষ্টামি যেন আল্লাহকে বোকা বানাচ্ছে যে আপনি তো শনিবার দিন মাছ শিকার করতে নিষেধ করেছেন আমরা তো ঠিকই মাছ শিকার করি না শুধু আটকে দেই এটা কি হলো আরো বেশি দুষ্টামি হলো না যেন আল্লাহকে বোকা বানাচ্ছে বিষয়টা এমন হলো না নাওজুবিল্লা এখন তারা যখন এই কাজ করেছে সবাই করেনি দুষ্ট একটা দল করেছে মাছ শিকার করেছে কি তাদের একদল দুষ্ট লোক এর মধ্যে দুষ্ট লোক ছাড়া শিষ্ট লোক আরো চার শ্রেণীর ছিল আরো কয় শ্রেণীর দুষ্ট তো ছিল এক শ্রেণী আরো চার শ্রেণী কি ছিল সুষ্ঠ দুষ্টামি করেনি এই চার শ্রেণীর মধ্যে এক শ্রেণী তাদের এই কর্মকাণ্ড দেখে ভয়ে এই এলাকা ছেড়ে পালে অন্য দিকে চলে গেছে যে তারা এই পরিমাণ দুষ্টামি করতেছে আল্লাহ রাজা বেসে যাবে আমরা এখান থেকে কি করি চলে যাই তারা চলে গেছে কিছু বলেও নি তাদেরকে একদল আরেক দল তারা ভাবতেছে আমরা যখন চলেই যাচ্ছি তাদেরকে বলে যাই তারা কি করেছে তাদেরকে বলেছে যে এই তোমারা যে দুষ্টামি করতেছ আল্লাহ রাজা তোমাদেরকে ধরবে তোমরা এর থেকে নিবৃত হও অনেকটা তাদের ধারণা ছিল যারা হবে না তারপরে নিজেদের দায়িত্ব আদায়ের জন্য তাদেরকে এই সতর্ক করেছে তো প্রথম গ্রুপ তাদেরকে বলতেছিল এই দ্বিতীয় গ্রুপকে লিমা তাইজুন কৌমানিল্লাহ মুহলিকুহুম আও মুআজিবুহুম আজাবাং সাদিদা ওদেরকে ওয়াজ করে কি লাভ যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠিন শাস্তি দিবেন তখন এই দ্বিতীয় গ্রুপ বলতেছিল যে আল্লাহ মাজিরাতান ইলা রব্বিকুম ওয়ালা আল্লাহম ইয়াত্তাকুন যে আল্লাহর কাছে যেন আমাদের উজর হয় যে আমরা ওদেরকে নিষেধ করেছিলাম আর হয়তো তারা কি করবে ফিরে আসবে বা কেউ কেউ ফিরে আসবে এই আশায় বলে যাচ্ছি তো বলে তারা কি করেছে পৃথক হয়ে গেছে কয় গ্রুপ পৃথক হলো এক গ্রুপ না বলেই কারণ তাদের ব্যাপারে আশা ছিল না যে এরা সংশোধন হবে এই কারণে তারা না বলেই পৃথক হয়েছে আরেক গ্রুপ বলার পরে পৃথক হয়েছে কিন্তু এদের মধ্যে আবার একটা গ্রুপ বলার পরে পৃথক হয়নি বলেছে ওদেরকে নসিহত করেছে সতর্ক করেছে বলেছে যে এই কাজের দ্বারা কি আসবে আজাব আসবে কিন্তু কি হয়নি পৃথক হয়নি এখন মোট কয় গ্রুপ হলো সর্বমোট হিসাব পেলেন চার গ্রুপের চার গ্রুপের হিসাব পেলেন এক গ্রুপ যখন তাদের ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে না বলেই পালিয়েছে আরেক গ্রুপ তাদের ব্যাপারে নসিহত করে দূরে সরে পড়েছে আরেক গ্রুপ নসিহত করে দূরে সরে নাই এখানেই রয়ে গেছে আর আরেক গ্রুপ নসিহত করার গরজ অনুভব করে নাই আছে এমনি আছে যার যার ধর্ম সে পালন করবে যে যার আমলের ফল ভোগ করবে আমরা সেগুলো হ্যাঁ, বলতে যাব কেন কারো পিছনে আমি রাখতে যাব কেন খুব সাধু এরা ছিল কি খুব সাধু প্রকৃতির এরা নিজের অবস্থায় রয়েছে কারো দিকে কোনো তাকানোর প্রয়োজন নেই গরজ নেই হাদিসে রাসুল সাল্লাম এই তৃতীয় গ্রুপটার ব্যাপারে যাদের যারা নিষেধ করার পরে এদের থেকে কি হয়নি পৃথক হয়নি তাদের ব্যাপারে আলোচনা এসেছে এই তৃতীয় গ্রুপটার ব্যাপারে রাসুল সাম বলেছেন যে তারা নিষেধ করার পরে যখন দেখলো যে তারা নিষিদ্ধ নিষেধটা মানতেছে না আল্লাহর নাফরমানি থেকে ফিরতেছে না সংশোধিত হচ্ছে না তারপরও তাদের সাথে ফালাম নাহুম ফালাম ইয়াম নাহুম আইয়াকুন আকিলাহু বাহু শারিবাহু ওয়া শারিকাহু তাদের সাথে ব্যবসা বাণিজ্যে অংশীদার থাকা তাদের সাথে উঠা বসা করা তাদের সাথে সামাজিকতা রক্ষা করা তাদের সাথে সম্পর্ক ঠিক রেখে চলা এগুলো তাদেরকে এগুলো থেকে তারা নিবেদিত হয়নি তাদের এই অবাধ্যতার মধ্যে লিপ্ত থাকার পরও তাদের থেকে তারা বিচ্ছিন্নতা গ্রহণ করেনি তাদের থেকে পৃথক হয়নি এই তাদের সাথে সামাজিকতা কি করেছে ঠিক রেখেছে অসাম্প্রদায়িক রয়ে গেল তারা যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের সাথে নিজের সাম্প্রদায়িকতা কি রেখেছে ঠিক রেখেছে একই দলে তারা কি থেকেছে তখন আল্লাহ তালা এই দুই শ্রেণীর একের দিলকে আরেক দিলের সাথে কি করছেন মিলিয়ে দিলেন মিশিয়ে দিলেন এই কথাটাই আমার এখানে বলা উদ্দেশ্য যে এই খারাপ লোকদের সাথে যখন নাকি স্বাভাবিকভাবে চলাফেরা থাকে তখন ভালো লোকদের দিল তাদের দিলের সাথে কি হয়ে যায় একাকার হয়ে যায় মিশে যায় এটা কিছু কিছু সাইকোলিস্ট এটার উদাহরণ দিয়েছে যে একটা বোতলের মধ্যে যদি কি থাকে পানি অর্ধেক থাকে এখন একটা নল দিয়া যদি আর একটা খালি বোতলের সাথে কি করা হয় এটা সংযোগ দিয়ে দেওয়া হয় তখন তখন বলেন কি দুনু বোতলের পানি সমান হয়ে যাবে না এখান থেকে সেখানে সমানভাবে পৌঁছে যাবে না ঠিক এক মানুষ যখন আরেক মানুষের সাথে অবস্থান করে তখন তাদের আখলাখ চরিত্র ভালো এবং মন্দের দিক দিয়ে এক লেভেল হয়ে যায় কি হয়ে যায় পানি যেমন এক লেভেল হয়ে যায় আখলাখ চরিত্র মানুষের কি হয়ে যায় এমন এক লেভেল হয়ে যায় আর রাসুল সাল্লাহাম এই বিষয়টা বলেছেন যে ফাখালা তা কুলু বা বাহিন বা আদিন আল্লাহ তালা তাদের একের দিলকে আরেক দিলের সাথে কি করছেন মিলিয়ে দিয়েছেন তখন আজাব এসেছে এসেছে আজাব এসেছে যেই দুই দল ভিন্ন এলাকায় চলে গিয়েছিল এই এলাকা ছেড়ে দিয়ে তারা একদিন ঘুম থেকে উঠে দেখে যে যে এলাকা ছেড়ে এসেছে তাদের আদি আবাস সেই দিকে কোনো লোকজনের সারা শব্দ নেই কোনো মানুষজন নদীতেও মাছ শিকারের জন্য বের হচ্ছে না বা ফসলের জমির মধ্যেও কেউ ফসলে ফসল করার জন্য বের হচ্ছে না চাষবাসের জন্য বাগানের মধ্যেও কেউ বাগানের পরিচর্যায় বের হচ্ছে না তাদের খামারগুলোর মধ্যেও তাদের গবাদি পশু বা অন্যান্য কিছুর দেখাশোনার জন্য কেউ বের হচ্ছে না নাই কেউ মনে হচ্ছে তারা ধীরে ধীরে ধীরে ধীরে অগ্রসর হলো গ্রামে আসলো এসে দেখে কোনো মানুষ এর চিহ্ন নেই আছে কিছু শুকর আর বানর শুধু শুকর আর বানর ওনারা একজন এসে দাঁড়ায় তার পাশে কয়েকজন বানর আর শুকর এসে দাঁড়ায় তারা বুঝতে পেরেছে যে ওই লোকগুলোই বানর এবং শুকরে কি হয়ে পড়েছে পরিণত হয়ে পড়েছে আল্লাহ তালা কোরআন কারিমি বলেছেন ওয়াজা আমিন হুমুল কিরাদাতাওয়াল জিরা তাদের মধ্যে কিছুকে আল্লাহ তালা বানিয়েছেন কি খিনজির শুকর কিছুদেরকে বানিয়েছেন বানর কে বানর হয়েছে কে খিঞ্জির হয়েছে এই ব্যাপারে মুফাসির অনেক আলোচনা করেছেন তো বাকি তাদের এই পরিণত হয়েছে কয় শ্রেণীর তিন শ্রেণীর যারা অপকর্মে লিপ্ত হয়েছে তাদেরও যারা অপকর্মকারীদের বাধা দেয় নাই তাদেরও এই অবস্থা হয়েছে আর যারা বাধা দেওয়ার পরে তাদের থেকে পৃথক হয়নি তাদের সাথেই কি করলো রয়ে গেল তাদেরও পরিণতি কি একই হয়েছে তারাও এই বানরাসু করে পরিণত হয়ে পড়েছে না পৃথক হয়নি বাধা দিয়েছে তাদেরকে নিষেধ করেছে কিন্তু নিষেধ করার পরে নিষিদ্ধ কাজটা থেকে যখন তারা নিবৃত হয়নি ফিরে আসেনি তারপরও তাদের থেকে তারা কি হয়নি পৃথক হয়নি আমাদের সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষের কিন্তু অভাব নেই তখন ভাবে যে আমি খুব কি বুজুর্গ আল্লাহওয়ালা অথচ আল্লাহর নাফরমানের সাথে তার বন্ধুত্ব তার সম্পর্ক পুরা কি আছে ঠিক আছে যার সাথে আমার কুস্তি তার সাথে তোমার দুস্তি বুঝেন না একটা কথা তুমি আমার ছেলে আমার আত্মীয় আমার ঘনিষ্ঠ আমার প্রিয় আমি যার সাথে যুদ্ধ করি যার সাথে আমার কুস্তি বুঝতে পারি কি যুদ্ধ তার সাথে তুমি গিয়ে করো দুস্তি তার সাথে তোমার বন্ধুত্ব তার সাথে তোমার সম্পর্ক আল্লাহর শত্রুর সাথে তোমার সম্পর্ক আবার তুমি আল্লাহর প্রিয় আল্লাহওয়ালা এটা কি সম্ভব না মহব্বতের দাবি হলো যে তুমি যাকে ভালোবাসো তার সম্পর্কীয় তার সাথে সংশ্লিষ্ট তার মহব্বতের সবকিছুকে তুমি কি করবে ভালোবাসবে আর তার অপছন্দনীয় তার কাছে ঘৃণিত তার শত্রুকে তুমি কি করবে শত্রু জ্ঞান করবে আল্লাহ ওয়াল বারা আল্লাহর শত্রুদের সাথে শত্রুতা রাখা আল্লাহর বন্ধুদের সাথে বন্ধুত্ব রাখা এটা ইমানের অংশ কি এটা মান আহাব্বা লিল্লাহি ও আবগাজা লিল্লাহি যে আল্লাহর জন্য ভালোবাসলো আর আল্লাহর জন্য শত্রুতা পোষণ করলো আল্লাহর জন্য ঘৃণা করলো আল্লাহর জন্য শুধু ভালোবাসাই না আল্লাহর জন্য ঘৃণাও আছে আল্লাহর জন্য ঘৃণাও ইমানের অঙ্গ যে আল্লাহর শত্রু তার প্রতি আল্লাহর কি ভালোবাসা না ঘৃণা তার প্রতি আমাদের কি রাখতে হবে ঘৃণা এটা ইমানের অংশ এখন আমরা দাওয়াতের নাম দিয়ে আমরা অনেক সময় এই সীমাগুলো কি হয়ে যায় ভুলে যায় হেকমতের নাম দিয়ে সবচেয়ে বড় দায়িকা ছিলেন সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলহিম আজমাইন নাম্বিয়া আলহিমসাল্লাতামের পরে খোলাফায় রাশিদিন এবং সাহাবাই কেরাম এবং সাহাবাই কেরামের নমুনার অনুসরণের নির্দেশে আমাদেরকে দেওয়া হয়েছে তো হিজরত যদি জেহাদ যদি কি হয়ে যায় ফর্দে আইন হয়ে যায় তখন সেখানে না যাওয়ার আর কি থাকে না অবকাশ থাকে না তখন সবাইকেই কি করতে হবে যেতে হবে অবকাশ কখন যদি জেহাদ ফর্দে আইন না থাকে আর ফর্দে আইন হয়ে গেলে সেখানে কি করতে হবে যেতে হবে যদি তখন না যায় তখন এই লোক সে বসবাসের উপযোগী তার সাথে চলাফেরা করা বন্ধুত্ব রাখা তার সাথে সামাজিকতা রক্ষা করার মতো সে নয় এখন পৃথিবীর কোন অঞ্চলের উপর কাফের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে পরিকল্পনা এটেছে এমন নেই শুধু এমন না বিভিন্ন অঞ্চলে আগ্রাসন বাস্তবায়িত করে রেখেছে তারা তারা পুরা পৃথিবীর মুসলিম ভূখণ্ডকে দখল করে রেখেছে এই অবস্থায় ফর্দে আইন কোন পর্যায়ে উপনীত হয়ে আছে কোন পর্যায়ে যেখানে তাদের পরিকল্পনার পরেই ফর্দে আইন হয়ে যায় আর সেখানে আগ্রাসন তারা দখল বিস্তার করে রেখেছে দশকের পর দশক প্রায় একশত বছর যাবত এই অবস্থায় জেহাদের ফর্জে আইন অবস্থাটা কতটুকু কঠিন এবং শক্তিশালী হয়ে আছে এখন বিমুখ থাকা এর অর্থ কি নিফাকি নেই এখন রাসুল সাল্লাহ থাকলে কি আচরণ হতো বাস্তবে ইসলামের দৃষ্টিতে এখন এরা কোন আচরণ পাওয়ার যোগ্য এই জন্য এই সমাজে থাকতে হলে এখন ঘোরা বা আসাবে কাহাফের মতোই কি করতে হবে থাকতে হবে আসলে এটাই আসলে এখানে রীতি যখন কোনো উপায় নেই তখন কি তাদের সাথে ঘুলে মিলে আনন্দ ফুর্তি নিয়ে থাকা যাবে ইল্লাফিন নফির আম এটাই বলেছে যে হিজরত এবং জেহাদ থেকে অবকাশ থাকে যদি নফির আম না হয় নফির আম হলে তখন তাদেরকেও কি করতে হবে বের হতে হবে ওয়াহিনা ইদিন লাহু নাসিবুন ফিল মাগানিমি ওলফাই আর হানাফির আমের ওক্ত যদি সে যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে গনিমতের মধ্যে এবং মালে ফাইলের ফাইয়ের মধ্যে সে কিভাবে অংশ পাবে ভাগ পাবে এখানে একটি ওই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে যে গনিমতের মাল তো মুজাহিদরা পাবে এটা স্বাভাবিক বুঝে আসে কিন্তু মালে ফাই তো এটা মুসলিমদের সাধারণ মাল তো এখানে যুদ্ধে অংশগ্রহণ করলে এর অংশ পাবে যুদ্ধে অংশগ্রহণ না করলে এর অংশ পাবে না এ কথা আসে কিভাবে বুঝেছেন যে গনিমতের মাল হলো মুজাহিদদের মাল এখন জেহাদে কেউ অংশ না গ্রহণ করলে গনিমতের অংশ কি করবে না পাবে না এই বিষয়টা তো কি পরিষ্কার বুঝে আসে কিন্তু মালে ফাই তো হলো মুসলিমদের সাধারণ মাল তাদের সর্ব সব ক্ষেত্রে প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহারের মাল এই মালের অংশ পাবে না জেহাদে অংশগ্রহণ না করলে এটা কিভাবে এটাই শাহুল্লাহ জবাব দিচ্ছেন যে লিআনাল ফাইয়া ইন্নামা ইউসরাফু ইলাল আহাম্মি ফাল আহাম্মি মালে ফাই যদিও মুসলিমদের সাধারণ মাল কিন্তু এটাকেও ব্যয় করতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ খেতে খাতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত সেখানে তারপরে সেখানে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন মিটে গেলে এর পরবর্তী গুরুত্বপূর্ণ খাতে মানে যেটা যতটুকু গুরুত্ব বেশি সেখানে খরচের সেখানে খরচ করবে তত আগে এই তরতিবে মালে ফাই কি হবে সাধারণ মালগুলো ব্যয় হবে والعادة قاضية بألا يسعى بيت المال الصرف إلى المتوطنين في بلادهم غير المجاهدين আর স্বাভাবিকভাবে ইসলামের ইসলামের প্রথম যুগে এমনটাই ছিল যে মুজাহিদদের ব্যয়বার বহন করার পরে সাধারণ নাগরিকদেরকে দেয়ার মতো মাল অবশিষ্ট থাকতো না ওয়াল আদাতু কাদিয়াতুন আর স্বাভাবিক রীতি এটা ছিল যে বাইতুল মাল সাধারণ সম্পদ মুসলিমদের এটা যথেষ্ট হতো না আসার ফাইলাল সাধারণ নাগরিকদের উপর ব্যয় করার জন্য গাইর আল মুজাহিদিন মুজাহিদদেরকে বাদ দিয়ে অন্যদের জন্য মানে মুজাহিদদের প্রয়োজন মিটিয়ে আবার নাগরিকদের উপরও খরচ করা হবে এই পরিমাণ পর্যাপ্ত মাল সে সময় ছিল না ফালা ইখতিলাফা বাইনা হাজা ওয়াবাইনা কাউলি অমর আনহু তাহলে আমাদের এই সিদ্ধান্ত এই যে আমরা বিষয় আলোচনা করলাম এর মধ্যে আর উমর রাজি আল্লাহ তালাহুর সেই উক্তির মধ্যে কোনো বিরোধ নেই যেখানে উমর রাজি আল্লাহ তালাহু কি বলেছিলেন ফালা ইন ইস্তু আমি যদি জীবন পাই আরো সামনে জীবিত থাকি ফালাইয়া তিয়ান্নার রা রায়া ওয়াহুয়া বিসার্ভি হিমিয়ারা নাসিবুহু মিনহা যে রাখাল যে নাকি হেমিয়ার ইয়ামানের একটা অঞ্চল সেখানের টিলাতে যে রাখাল রাখালি করছে সেও নাসিবাহু মিনহা মালে ফাইয়ের অংশ পাবে মালিফায়ের অংশ পাবে লাম ফিহা যেই মাল সংগ্রহের জন্য তার ঘাম ঝরায়নি সে ইয়েনি ইদা ফুতিহা কুনুজুল মুলুক জুবিয়া মিনাল খারাজ শাইউন কাসিরুন অর্থাৎ রাজন্যবর্গের রাজা বাদশাদের ধনভাণ্ডারগুলো যখন বিজয়িত হবে এবং খারাজ এর অনেক অংশ মুসলিমদের কাছে নিয়ে আসা হবে ফায়াবকা বাদা হাজদিল মুকাতিলাতি ওয়াগাইরিহিম যোদ্ধা এবং যোদ্ধাদের এবং যুদ্ধের সামগ্রীর পরে যে মাল অবশিষ্ট থেকে যাবে তখন সেই মাল থেকে সবাইকে অংশ কি করা হবে দেওয়া হবে সেটা আর আমি কুক্ষিগত করে জমা করে কি করব না রাখবো না কি বলে আমাদের দেশে জানি কি বলে জমা করে রাখারে রিজার্ভ রিজার্ভ করে রাখবো না ইসলামে রিজার্ভের কোনো কি নেই নিয়ম নেই কি করবে ব্যয় করে দিবে আংফিক ওয়ালা তাকসা মিনজিল আরশে ইকলালা খরচ করতে থাকো আরসের অধিপতির পক্ষ থেকে তোমাকে কমে দেওয়া হবে খরচ করলে তোমাকে বিপদে ফেলে দিবেন এই আশঙ্কা করো না এখন তো ভরসা আল্লাহর উপর নাই এই জন্য কি রাখতে হয় রিজার্ভ রাখতে হয় তাও রিজার্ভ রাখে কোথায় আমেরিকার ব্যাংকে সুইস ব্যাংকে সুইস ব্যাংকে তো রাখে ব্যক্তিগতগুলো আর সরকারিগুলি রাখে আমেরিকার ব্যাংকে যেন আমেরিকা যেভাবে ইচ্ছা এইভাবে ঘাড়ে চড়ে এদেরকে পরিচালনা করতে পারে আমেরিকার মন এই আদর্শের এবং নীতির বা আদেশের নিষেধের বিরুদ্ধে গেলে সে কি করবে রিজার্ভ কি করে দেবে ফ্রিজ করে দেবে এই হলো বুদ্ধিমত্তা আমাদের নিজেদের রক্ত ঝরিয়ে পয়সা অর্জন করে এখন রিজার্ভ রাখি কোথায় আমেরিকার কাছে যাই হোক তখন আমি রিজার্ভ করে রাখবো বলেছেন যে আমি কি করব না রিজার্ভ রাখবো না আমি সবাইকে তার অংশ কি করব পৌঁছে দেব সে ব্যক্তিগতভাবে গিয়ে রিজার্ভ করো ওয়াসালিস আইয়াকুনা আইয়াকুনু মিন আহলি জিম্মা ওয়াইয়াদুল জিজিয়াতা আইয়াদিম ওহম সগিরুন দাওয়াতের দ্বিতীয় তর্কি হলো যে তাদেরকে ইসলামের কি দেওয়া হবে দাওয়াত দেওয়া হবে মুসলিম হলেই তাদের থেকে ইসলাম নেওয়া হবে হিজরত না করতে চাইলে জোর করা হবে না জেহাদ না করতে চাইলে কি করা হবে না জোর করা হবে না বাকি যদি জেহাদ ফরজে আইন হয়ে যায় তখন তাদের কি করতে হবে যেতে হবে আর তৃতীয় হলো যে আইয়াকুনুমিনাহলি জিম্মা দাওয়াতের তৃতীয় স্তর কি যে তোমরা জিম্মি হয়ে থাকো ইসলাম গ্রহণ করতে চাও না তাহলে তোমাদেরকে ইসলাম গ্রহণের জন্য আমরা কি করব না চাপ দেব না জোর করব না বাধ্য করব না তোমরা জিম্মি হয়ে থাকো ওয়াইয়াদুল জিজিয়াত আইয়াদিন এবং তারা মুসলিমদের ক্ষমতার কাছে মাথা নত করে জিল্লতির সাথে অপদস্থতার সাথে তারা জিজিয়া দায় করবে মানে অপমানজনক অবস্থাটা গ্রহণ করে তারা কি করবে জিজি আদায় করবে জিজি আদায় এটা কোনো মুসলমানদের উপর তাদের দান নয় অনুগ্রহ নয় অনুদানও নয় কি তাদের একটা নাকে খত কি একটা জরিমানা তাদের কি একটা জরিমানা এটা তাদের জরিমানা তোমরা যে কুফুরি নিয়ে থাকতেছ আল্লাহর রাষ্ট্রে কারণ পুরা পৃথিবী কার ইন্নাল আর্দা লিল্লাহি জমিন কার আল্লাহ আল্লাহর জমিনে থাকবে আল্লাহর সৈনিকরা এখানে রাজত্ব করবে আল্লাহর খলিফা থাকবে তো এখানে আল্লাহর শত্রুদের কি জায়গা বিদ্রোহীদের কি জায়গা বিদ্রোহীদেরকে থাকতে দেওয়া হবে এই আপনি বাংলাদেশের রাষ্ট্রেও বাংলাদেশের যারা রাষ্ট্রদ্রোহী এদেরকে এখানে থাকতে দেওয়া হবে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দেওয়া হবে কিন্তু আল্লাহ তালা এত সংকীর্ণ না আল্লাহ তালা দুনিয়ার মধ্যে ছাড় দিয়ে দিয়েছেন যে বিদ্রোহী হোক থাকুক ওরা কি বিদ্রোহী গৌরবের সাথে থাকতে পারবে না কিসের সাথে থাকতে হবে জিল্লতির সাথে থাকতে হবে বিড়ি একটা হাতে তাদের কি থাকবে গলার মধ্যে একটা কি থাকবে লাঞ্ছনার তো থাকবে এটা নিয়ে থাকবে যেন সবাই বুঝে যে সে বিদ্রোহী তার অনুসরণ করা যাবে না তাকে কি করা যাবে না মানা যাবে না তার দলে যাওয়া যাবে না এই বিষয়টা যেন সবাই বুঝতে পারে এই জন্য তার জন্য লাঞ্ছনার একটা চিহ্ন তার মধ্যে থাকবে ওহম হিরুন তারা কি হয়ে থাকবে ছোট হয়ে লাঞ্ছিত হয়ে থাকবে আহলে জিম্মি জিম্মি যারা তারা মুসলিম রাষ্ট্রে কিভাবে থাকবে তারা উন্নত পোশাক পরতে পারবে না উন্নত বাহনে সওয়ার হতে পারবে না তাদের উপাসনালয়গুলো ইয়ে শহরের মধ্যে স্থাপন করতে পারবে না তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান উচ্চ আওয়াজে খুব ইয়ার সাথে জাকজমকের সাথে করতে পারবে না শুরুতে অমর ইয়া নামে অমর রদিয়াল্লাহর সময় জিম্মিদের জন্য জারিকৃত একটা ফরমান ছিল প্রায় উনিশটা শর্ত দেওয়া ছিল তাদের কি কি কাজ করতে পারবে না তারা এই মূলক এগুলো হলো তাদের সহিরুন মানে জিল্লতির তাদের অপদস্থতার অপমানের কি পরিচয় তেমন হীন জীবন কেউ করতে চাবে এই জন্য স্বাভাবিকভাবে তাদের ধর্মের দিকে কেউ কি হবে না আকৃষ্ট হবে না বরং তাদের ধর্মের লোকেরা এই স্বাভাবিকভাবে যাদের মানসিকতা কিছু উন্নত আছে তারা ইসলামের দিকে এসে যাওয়ার এসে যেতে যাবে এসে যাবে এই জন্য তাদেরকে এই লাঞ্ছিত অবস্থায় জিজিয়া নেওয়া জিজিয়া নিয়ে থাকার অবকাশ দেওয়া হলো এটাও দাওয়াতের তৃতীয় স্তর কি যে তোমরা জিজিয়া দিয়ে কি করো লাঞ্ছিত হয়ে মুসলিমদের অধীন হয়ে থাকো এটাও দাওয়াতের অংশ কার দাওয়াতের অংশ রাসুসাল্লাহামের দাওয়াতের অংশ সাহাবাইকার দাওয়াতের অংশ কোরআনের নির্দেশিত দাওয়াতের অংশ হাত্তা কত জনের এই বাণী কার সন্ত্রাসীদের সাম্রাজ্যবাদীদের কার যে জিজিয়া দিয়ে লাঞ্ছিত হয়ে তারা কি করবে থাকবে এটা কি দাওয়াত এ দাওয়াত মুসলিমদের কতজনের মধ্যে আছে এখন বলেন এই দাওয়াতে বিশ্বাস করে কয়টা মুসলিম আছে এই দাওয়াতে অবিশ্বাস করে অনেক নামাজি কালামি হাজি গাজি কাফের হয়ে আছে আল্লাহর এই দাওয়াতে কি করে অবিশ্বাস করে অনেকে দাবি করে যে আমি দায়ী আমি দাওয়াত দেউইয়া কিন্তু আল্লাহ তালার এই দাওয়াতের বিশ্বাসই তার নাই সে বিশ্বাসই করে না যে এটা দাওয়া যে কাফেরদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে ইসলাম হিজরত জেহাদে রাজি না হলে শুধু ইসলাম আর শুধু ইসলামেও রাজি না হলে জিজিয়া দিয়ে লাঞ্ছিত হয়ে থাকতে হবে এটাও দাওয়াতের কি একটা অংশ এই অংশটা অনেকে মানে বিশ্বাস করে তো যে এটাকে দাওয়াতের অংশ বিশ্বাস করে না এটাকে ইসলামের দাওয়াত ইসলামের বিধান বিশ্বাস করে না সে মুসলিম যত সে দাওয়াতই দেখ অন্যান্য দাওয়াত নামাজের রোজার হজের যত নিজে হাজি গাজি যত কিছুই হোক সে কি মুসলিম এবার দেখেন মুসলিম সংখ্যায় কতজন টিকে যে আল্লাহর নিজে দায়ী দাওয়াতের পুরা এজেন্ট সুল এজেন্ট হয়ে বসে আছে কিন্তু দাওয়াতের খবরই তার নাই আসলে যে দাওয়াত কয়টা দাওয়াত কয় স্তরের কি কি সেই বিষয়টাই তার মধ্যে নেই অথচ দাওয়াত রসুল কি হাদিহি সাবিলি আদৌ ইলাল্লাহি আলা বাসিরাতিন এটা আমার পথ আল্লাহর দিকে আমি ডাকি জেনে বুঝে কি জেনে বুঝে তো দাওয়াত কোনটা ছিল সাহাবাই গ্রামের এখন আমরা দাওয়াত দিছি জেনে বুঝে কিসের দাওয়াত দিতেছি আমার মন মতো একটা দাওয়াত দিতেছি আর বলতেছি এটাই দাওয়াত এটাই নবীওয়ালা কাজ এটাই করতে করতে মরবো এটাই মরতে মরতে করব বুঝেছেন দাওয়াতের তৃতীয় স্তর কোনটা যে জিজিয়ার তাদেরকে জিজিয়ার জন্য কি করা বাধ্য করা ফাবিল আউ্বালে এখন দাওয়াতের প্রথম স্তর যেটা ছিল ফাবিল আউ্বালে তাহসুলুল মাসলা আনে প্রথম দাওয়াতের দ্বারা দুইটা উদ্দেশ্য অর্জন হয় মিন নিজামিল আলমে ওরফাই তাজালুমে বাইনাহুম ওমিন তাহদিবি নুফুসিহিম বিআই ইয়াহসুলা নাজাতুহুম মিনান্নার ওয়াকুনু সাঈনা ফি তামশিয়াতি আমরিল্লাহ যদি ইসলাম গ্রহণ করে হিজরত করে জিহাদ করে তাহলে এর দ্বারা নিজামে আলম পুরা পৃথিবীতে কার নিজাম কায়েম হবে আল্লাহর নিজাম তাহলে পুরা আলমের ব্যবস্থাপনা সুন্দর হবে মানুষের মধ্যে থেকে জুলুম অত্যাচার অবিচার অনাচার দুর্নীতি এটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে ওমিন তাহদিবি সিহিম এবং নিজেদেরও আত্মশুদ্ধি হবে ইসলামের পরে হিজরত জেহাদ এর মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি হবে না নিজেদের আত্মশুদ্ধিও হবে বিয়াইয়াহসুলা নাজা তুহমিনান্নার আর এইভাবে আখেরাতে জাহান্নাম থেকে তাদের মুক্তি মিলবে আর আল্লাহ তালার বিধান দুনিয়াতে বাস্তবায়নের ক্ষেত্রে তারা প্রচেষ্টায় রত হলো প্রচেষ্টাকারী হবে আল্লাহর বিধান বাস্তবায়নের প্রচেষ্টাকারী হিসাবে তারা কি হবে গণ্য হবে এই দুইটা মাসলাহাত একটা হলো পুরা পৃথিবীর ব্যবস্থাপনা উন্নত হলো জুলুম অত্যাচার এগুলো দূর হলো আর একটা হলো ব্যক্তিগতভাবে তারা জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবে আল্লাহর দিন প্রতিষ্ঠাকারী হিসেবে গণ্য হবে আল্লাহর সৈনিক হিসেবে গণ্য হবে অবিস্তানিয়া আর যদি দাওয়াতের দ্বিতীয় স্তর কেউ গ্রহণ করে শুধু ইসলাম গ্রহণ করে আর জেহাদ যখন ফর্জে আইন না ফর্জে কি ফায়া তখন জেহাদও করে নাই হিজরত করে নাই তাহলে কি হবে আন্নাজাত মিন আন্নার মিন গাইরি আইয়ানা আইয়ানালু দারাজাতিল মুজাহিদিনা জাহান্নাম থেকে মুক্তি পাবে কিন্তু মুজাহিদিনদের কি পাবে না দ্বারা জাত পাবে না শুধু জাহান্নাম থেকে কি মিলবে যেহেতু ইসলাম গ্রহণ করেছে যে আল্লাহ পড়বে সে কি পাবে না জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না কিন্তু মুজাহিদিনদের জন্য যে জান্নাতের জাত গুলো আছে সেগুলো সে পাবে জান্নাতের একশো দরজা আছে কয়শো আর সবগুলি কার জন্য সবগুলো কার জন্য রাসুলাম পরিষ্কার বলেছেন ইন্নাফিল জান্নাতে মিয়াত দারাজা জান্নাতে র্যাঙ্ক কয়টা একশোটা আদাহাল্লাহু লিল মুজাহিদিন আফি সাবিল্লাহ আর একশো র্যাঙ্ক তৈরি করছেন আল্লাহ তালা আল্লাহর পথের জেহাদকারীদের জন্য তো জেহাদ ছাড়া যারা জান্নাতে যাবে যাবে আমরা বলি না যে জেহাদ না করলে মুসলিম না জেহাদ না করলে কাফের এটা বলা যাবে বলা যাবে না কিন্তু কোনো র্যাঙ্ক সে কি করবে না পাবে না কোনো পদমর্যাদা কি করবে না পাবে না বাংলায় কথা বলে বাংলাদেশে জন্ম হয়েছে আরে বাঙালি বলবে না বাংলাদেশি বলবে না বলবে কিন্তু সে কি কোনো ইয়া বেতন পাবে ভাতা পাবে সাধারণ আমাদের দেশে তো যে কোনো নাগরিকরে ভাতা দেওয়া হয় না তো কোনো ভাতা বেতন সে পাবে পাবে না তো জান্নাতে যাবে ওখানে কোনো র্যাঙ্ক নেই সে না লেন্স নায়ক না কর্পোরাল না ক্যাপ্টেন না মেজর না জেনারেল কি কিচ্ছুই না সে বাংলাদেশ ঠিক আছে তো সে কোনো দ্বারা যা পাবে না তো এটারও তো একটা ফায়দা আছে এই দাওয়াতের ফায়দা নেই যে জাহান্নাম থেকে কি হয়ে গেল বেঁচে গেল জাহান্নাম থেকে কি কি হয়ে গেল বেঁচে গেল জান্নাতি হয়ে গেল কিন্তু জান্নাতের কোনো কি পাবে না দরজা পাবে না ওবে সালিসা জেহাদের এই দাওয়াতের যে তৃতীয় স্তর এই দাওয়াতের দ্বারা লাভ কি যে তারা মুসলিম হলো না জিজিয়ে দিয়ে থাকলো জিজিয়া দিয়ে থাকলো এর লাভ হলো জাওয়াল ও শাউকাতিল কুফার কাফেরদের দাপট শেষ হয়ে গেল যখন সে মুসলিমদের কাছে নত হয়ে গেল তাহলে তাদের দাপট রইল আর তাদের প্রভাব প্রতিপত্তি ধ্বংস হয়ে গেল ও জুহুর ও শৌকাতিল মুসলিমিন মুসলিমদের প্রভাব মুসলিমদের ক্ষমতা এটা প্রতিষ্ঠিত হলো প্রকাশ পেল ওয়াকদ বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে প্রেরণ করা হয়েছে এই সব উপকারিতার জন্যই শুধু কিসের জন্য নয় তাসবি পড়ার জন্য নয় এই সবগুলো মাসলাহাতের জন্য উপকারিতার জন্য এই সবগুলো উদ্দেশ্য অর্জনের জন্য রাসুল সাল্লাহ আলাইসলামের কি হয়েছে বিয়েসাত হয়েছে রাসুল সাল্লাহ ইসলামকে নবী হিসাবে আল্লাহ তালা কি করেছেন পাঠিয়েছেন তাহলে নবতের কাজ কয়টা কয় ধরনের দাওয়াত তিন ধরনের দাওয়াত শাহুলিউল্লাহ রাহিমাল্লাহ বলছেন যে নবতের কাজ তিন ধরনের দাওয়াত একটা হলো এই পরিপূর্ণ দাওয়াত যার দ্বারা দুনিয়া খেরাতের সব মাসলাহাত কি হয় অর্জিত হয় আর একটা হলো যেটার দ্বারা এক পর্যায়ের মাসলাহাত অর্জিত হয় জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতের দরজা পায় না আরেকটা হলো কাফেরদের দাপট শেষ হয় মুসলিমদের শক্তি প্রতিষ্ঠিত হয় এটাও দাওয়াতের কি অংশ কাফেরদের দাপট শেষ করা মুসলিমদের শক্তির প্রতিষ্ঠা করা এটাও দাওয়াতের কি অংশ বর্তমানে অভাব কোন ধরনের দাওয়াতের এই এক প্রকারের দাওয়াত পৃথিবীতে নেই কোন দায়রা তিনটার দাওয়াত দেয় ইসলাম জেহাদ হিজরতের দাওয়াত কোন দায়রা দেয় ইসলাম গ্রহণ করবে জেহাদ ইয়া করতে হবে না শুধু ইসলামের এই দাওয়াত আছে কিছু কিছু কিন্তু ফর্দে আইন হইলে তো আবার এটাতে অবকাশ দেওয়ার কি নাই অবকাশ নাই তখন এই দাওয়াতের রই অবস্থা কি কোথায় সেই তো জেহাদে যেতে হয় এখন এই দাওয়াত কে দেয় মুসলিমদের যে জিজিয়া দিয়ে মুসলিমদের অধীন হয়ে থাকো লাঞ্ছিত হয়ে নিজেদের কোনো গৌরবের অবস্থা তোমরা ধরে রাখতে পারবে না এই দাওয়াত কে দেয় কেউ দেয় না প্রকৃত অর্থে রাসুল ইসলামের বিয়ের সাথে রাসুল ইসলামের কর্মকাণ্ডের সাথে আমাদের কর্মকাণ্ডের কি মিল আছে যারা ভাবতেছি আমরা ইসলামের দাওয়াত দিতেছি আসলে তারাও কি সঠিক অর্থে ইসলামের দাওয়াত দিতে এটা দ্বিতীয় স্তরে ওই দাওয়াত বাদ দিয়ে প্রথম স্তর বাদ দিয়ে আপনি তো প্রথম তিন আপনি তো পরিপূর্ণ দাওয়াত নিয়ে বের হবেন অতপর যারা মাদ্র তাদের অনু অবস্থা অনুযায়ী এই তিনটা ক্ষেত্র কি হবে নির্দেশিত হবে যারা তিনোটার জন্য আসতে চাবে তাদেরকে তিনোটার জন্য কি করা হবে কবুল করা হবে যারা রাজি হবে না তিনোটার জন্য তাদের থেকে শুধু একটা নেওয়া হবে যারা এই একটার জন্য রাজি হবে না তাদের থেকে কি নেওয়া হবে জিজিয়া নেওয়া হবে কোথায় আমাদের দাওয়াতের সাথে আর রাসুল দাওয়াতের সাথে মিল আমরা ওয়ারাসতুল আম্বিয়া হয়ে বসে আছি নবীওয়ালা কাজ নিয়ে বসে আছি নবীদের কি হয়ে আছি প্রতিনিধি হয়ে বসে আছি কিন্তু কাজের বাস্তবে কি নেই কোনো মিল নেই আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন এই সমস্ত ধোকা এবং প্রতারণা থেকে সুহানকাল্লাহমদিকা সাদু আল্লাহ আস্তাফরুকা ইলাইক